तो हम आगे बढ़े याद चला चली चाहे नहीं কেউ তো চালাতে নিয়ে নেয় উল্টা পাল্টা দুই গো তোমার লাগাতে গ্রহণযোগ্য হওয়ার ব্যবস্থা আছে না নাই কিতা বুঝে না দেখতে হয় পরে স্বাধীন লাগে রাগ করা লাগে মুক্তা দিব হাঙ্গি মোটাবে লাগে না কোনটা টিকা কোনটা বেটে আমরা ওটা পাই কোনটা টিকা কোনটা বেটে জঙ্গে জঙ্গলের মধ্যে আসা এক পক্ষে আমি আর এক পক্ষে এখন কোনটা টিকা কোনটা বেটে খোকা দেয় আপনারা কোনটা দিক কোনটা দিক এইভাবে আল্লাহর বিধান এর ব্যাখ্যা ঘোষণা দেওয়ার নাম হলো কি একদম একদল বর্তমান সমাজে এই আল্লাহর বিধানে উচ্চিত অবস্থায় চিত্রিত করার জন্য ফতুয়া তারা বর্ণনা করেন এরা হচ্ছে ফতুয়াবাদ এরা কিতাব ফতুয়াবাদ আমি সিলেটে যেমন ছিলাম কোন কোনো আলিম হল তখন আপনি রাজনীতি করা লাগবে আর কোন কোনো আলিম হল তখন আপনি পরে করা একটু আগে বেশি নিজের রকম মতভেদ তো হয়নি না হয় না যদি সরল নিয়ে মতভেদ আপনার অবস্থা দেশ কোনো ধারণা কোনদের এখন বা আজমাও হলো সঠিক ফতুয়ার হয়ে আছে কিন্তু একটা পত্রিকা জাতীয় পত্রিকা কিনা বাংলা বাজার বাংলা বাজার পত্রিকা মাঝে এই দুই দলের মাঝে এক দলের ফতুয়া বা সৈয়াদ গীতি দিতে ফতুয়া কোন জিনিসের নাম আল্লাহ দিদানের ব্যাখ্যা করার নাম কি ফতুয়া বেটি না তো এটা কি বা যত খেলোয়াড় ফতুয়া নিয়ে যারা খেলেন এরা এখন ফতুয়াবাদ আসল মানে যারা আল্লাহর বিধান ব্যাখ্যা করে এরা ফতুয়াবাদ হয় না মুক্তি হয় মুক্তিরে ফতুয়াবাদ হইয়া টিকারি দিলে আল্লাহর বিধানের ব্যাখ্যারে টিকারি দেওয়া হলো ইমানের গন্ধ থাকবে না তবা না করলে বেলমান অবস্থায় করানো কথা বুঝলেন কিনা এই ফতুয়াবাদ কথাটা বর্তমান তোমাদের একটা গাড়িতে পরিণত হয়েছে আমি জিজ্ঞাসা করি আপনারা ইমাম আবু হানিফার ফতুয়া মতে মুক্তাদির কোনো তুলা ভরা লাগে না ইমাম সাহির ফতুয়া মতো সংচরণ সুরায় ফাতেহা আচ্ছা, মুক্তাদির ভরা লাগে এক কথা না দুই কথা এই দুই কথার মধ্যে কোন কথা বলা হতো আবার আশা করি আমার এই আলোচনার দ্বারা আপনারা পরিষ্কার বুঝতে পারছেন যে ইসলামের বিধানের ব্যাখ্যা বাস বলতে কেউ না হ্যাঁ বাস আছে যারা আল্লাহ গিদানের ব্যাখ্যা করে না আল্লাহ গিদান যেমন যারা তাদের অপব্যাখ্যা করে এরা হলো ফতুয়াবাজ এরা তারা যারা ফতুয়াবাজ ফতুয়াবাজ যাবে এরা নিজেরা ফতুয়াবাজ ইলাহান আল্লাহ গিদান হলো মুখ দিয়া তালাক উচ্চারণ করলেই তারা দিয়া যায় আর ফতুয়াবাদের দলে হয় মুখে মুখে তালাক বললেই তারা হয় না বুঝে মানে ফতুয়াবাজ ये फतवाबाज क्यों है जे फतवादय है ना जे फतवाबाज भय है जे फतवाबाज भय है फतवाबाज जरा फतवा दे फतवाबाज এই পর্যন্তই থাকুক ইনশাল্লাহ আগামীকাল এবার থেকে আলোচনা আজকে একটা জরুরি কথা আছে اللهم صل على سيدنا ونبينا ومولانا محمد وعلى اله وصحبه وبارك وسلم كما تحب وترضى كما تحب وترضى الحمد لله الذي هدانا لهذا ما كنا لنهتدي لولا ان هدانا الله ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب আয় আল্লাহ পাক পরবর্তীকার নাম তোমার পবিত্র কালামের মর্মবাণী আমাদেরকে সঠিকভাবে বুঝার এবং তা আমল করার পালন করার তৌফিক দান করি আল্লাহ তোমার কালামের মহব্বতের কানে কানে বহু দূর দূরান্ত থেকে প্রতিদিন বহু কষ্ট করে মসজিদে হাজিরা দেন আমাদের সমস্যার মধ্যে দান কেনা দান মাকে উপকৃত হওয়ার তৌফিক দান করে দেন আয় আল্লাহ হক জিন্দা করার বাতিল বিটাইবার তৌফিক দান করে দেন আয় আল্লাহ এই বইয়ের সাথে যারা যতভাবে জড়িত সহযোগিতায় পরিষ্কারায় সাহায্য করায় আল্লাহ তাদের সবাইকে দিনের আদিম হিসাবে প্রবন্ধ করে দেন শুধু ধর্মীয় যত টিভি কাজ আছে যত টিভি প্রতিষ্ঠান আছে ایک پہ جہاں سب دیکھا سب کے سبب جیون ڈانس کرتے ہیں جیون ڈانس کر کے المرسلين والحمد لله رب العالمين الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين ونؤمن به ونتوكل عليه ونعوذ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 আলমিন একটা গুরুত্বপূর্ণভাবে কতগুলি নথিহত করতেছেন ওয়াজ করতেছেন এই প্রসঙ্গে গতকাল আলোচনা চলছিল পবিত্র কোরআনের প্রায় ছয় হাজার ছয়শ ছয়ষট্টি আয়াতের পাঁচশো আয়াতে বিধান আছে আর বাকি ছয় হাজার একশো ছয়ষট্টি আয়াতে ওয়াজ আছে এর মধ্যে তৃতীয় রুকুর প্রথম দিকের আয়াতগুলিতে আল্লাহ যে পদ্ধতিতে ওয়াজ করেছেন সেই পদ্ধতিটার নাম হইল তলকির আলা ইল্লাহ আল্লাহর কুদরতের বিবরণ দিয়া ওয়াজ গতকাল বলা হয়েছে কোরআনের ছয় হাজার ছয়শ ছয়ষট্টি আয়াতের পাঁচশো আয়াতে আছে বিধান আর ছয় হাজার একশো ছয়ষট্টি আয়াতে আছে ওয়াজ বিধান কাকে বলে তাও গতকাল বলা হয়েছে ওয়াজ কাকে বলে তাও গতকাল বলা হয়েছে এই দীর্ঘ ছয় হাজার আয়াতে আল্লাহ যে ওয়াজ করেছেন এই ওয়াজগুলির পদ্ধতি তিনটা একটা হলো কুদরতের বিবরণ দিয়া ওয়াজ একটা হলো ইতিহাসের বিবরণ দিয়া ওয়াজ একটা হলো পরকালের বিবরণ দিয়া ওয়াজ এই কথাগুলি মনে রাখলে যে কোনো সময় যে কোনো মুফাসিরের কাছ থেকে আপনারা কোরআনের যে কোনো আয়াতের তফসি শুনেন আপনারা টের পাবেন কোন প্রসঙ্গে তফসিল হইতেছে এই কথাগুলি এতই গুরুত্বপূর্ণ এবং মৌলিক কথা ভালো রকম বুঝলে এবং স্মরণ রাখলে যে কোনো সময় যে কোনো মুফাসিরের কাছ থেকে কোরআনের যে কোনো আয়াতের তফসির শুনলেই আপনারা বুঝতে পারবেন এটা কোন প্রসঙ্গে আলোচনাটা চলছে এই মূল কথাগুলির সাথে কিছু কিছু আনুষঙ্গিক কথা আছে যেগুলি আমার ক্ষুদ্র বিবেচনায় আমাদের সমাজের জন্য দরকারি আজকে মূল আলোচনা শুরু করার আগে সেই আনুষঙ্গিক আলোচনার দিকে আপনাদের একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই কোরআন শরীফের সর্বমোট আয়াত সংখ্যা যে ছয় হাজার ছয়শ ছয়ষট্টি এটা এই সংখ্যার উপর সমস্ত সিরিনে কেরাম একমত নন কোরআনের তফসির কারকদের মধ্যে অন্যান্য সিরিনের আরো আরো ভিন্ন মত আছে সর্বমোট আয়াত সংখ্যা নিয়ে এর মধ্যে কুফাবাসী মুফাসিরগণের মত হইল কোরআন শরীফের সর্বমোট আয়াত সংখ্যা ছয় হাজার ছয়শ ছেষট্টি আয়াত সংখ্যা নিয়ে মতের কথাটা শুনলে আবার অনেকের মনে প্রশ্ন জাগে আল্লাহ যত আয়াত নাজিল করেছিলেন সবগুলি